খানকায় দিন পীর ময়দানের বীর পীর সাহেব চর্ম নাই খানকায় দিন পীর ময়দানের বীর পীর সাহেব চর্ম নাই খানকায় দিন পীর ময়দানের বীর পীর সাহেব ওই চর্ম নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই খানকাই যিনি পীর ময়দানের বীর পীর সাহেব ওই চর্ম নাই খানকাই যিনি পীর ময়দানের বীর পীর সাহেব ওই চর্ম নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ইসলাম দেখো আজ নিচ্ছা বিদায় ও মুসলমান তুমি বসে কেন হয় ইসলাম দেখো আজ নিচ্ছা বিদায় ও মুসলমান তুমি বসে কেন হয় ইসলাম দেখো আজ নিচ্ছা বিদায় ও মুসলমান তুমি বসে কেন হয় এমন করেও যদি থাকো বসে এমন করেও যদি থাকো বসে এমন করেও যদি থাকো বসে তাতে কোনো ফায়দা নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই খানকাই যিনি পীর ময়দানের বীর পীর সাহেব ওই চর্ম নাই খানকাই যিনি পীর ময়দানের বীর পীর সাহেব ওই চর্ম নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় সর দিনের পথে বসে থাকার আর সময় নাই রেজাউল করিমের গর্জনেতে নাস্তিক মুরতাদ খেপে ওঠে রেজাউল করিমের গর্জনেতে নাস্তিক মুরতাদ খেপে ওঠে রেজাউল করিমের গর্জনেতে নাস্তিক মুরতাদ খেপে ওঠে ফাইজুল করিমের হুঙ্কার শুনিয়া নাস্তিক পালাবে এই দেশ সারিয়া ফাইজুল করিমের হুঙ্কার শুনিয়া নাস্তিক পালাবে এই দেশ সারিয়া শয়তান জালিমের সবল থেকে শয়তান জালিমের সবল থেকে শয়তান জালিমের সবল থেকে এসো এবার দেশকে বাঁচাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই খানকাই যিনি পীর ময়দানের বীর পীর সাহেব ওই চর্ম নাই খানকাই যিনি পীর ময়দানের বীর পীর সাহেব ওই চর্ম নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই সত্যের পথে যিনি থাকে অবিচল আমাদের ধরতে হবে সেই হাল সত্যের প্রতিদিন থাকে এই হাল অসত্য অনাচার চূর্ণ করে অসত্য অনাচার চূর্ণ করে অসত্য অনাচার চূর্ণ করে সঠিক পথের জীবন সাজাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই খানকাই যিনি পীর ময়দানের বীর পীর সাহেব চর্ম নাই খানকাই যিনি পীর ময়দানের বীর পীর সাহেব ওই চর্ম নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় শুনছিলেন প্রদীপ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়